বুকে ছড়াবো আলো এই আশা মনে ও মুখে একই ভাষা ধরার বুকে ছড়াবো আলো এই আশা মনে ও মুখে একই ভাষা তাই তো সবের আশা ভরসা আমাদেরও ভালোবাসা আমাদেরও ভালোবাসা তাই তো সবের আশা ভরসা আমাদেরও ভালোবাসা আমাদেরও ভালোবাসা হাজারো জনতার দুয়া নিয়ে ধরার বুকে মোরা যাব গিয়ে কুরান হাদিসের বাণী শোনাবো দিনের লাগি মোরা জীবন দিব হাজারো জনতার দোয়া নিয়ে ধরার বুকে মোরা যাব এগিয়ে পুরান হাদিসের বাণী শোনাবো দিনের লাগি মোরা জীবন দিব ইসলামী সমাজ গর্ব মোরা এই তো আমাদের আশা আমাদেরও ভালোবাসা ইসলামী সমাজ গর্ব মোরা এই তো আমাদের আশা আমাদেরও ভালোবাসা ধরার বুকে চড়াবো আলো এই আশা মনে মুখে একই ভাষা ধরার বুকে চড়াবো আলো এই আশা মনে মুখে একই ভাষা তাই তো সবের আশা ভরসা আমাদেরও ভালোবাসা আমাদেরও ভালোবাসা তাই তো সবের আশা ভরসা আমাদেরও ভালোবাসা আমাদেরও ভালোবাসা দুনিয়া জুড়ে চলছে আজি আহাজারি চিৎকার আর পেরেশান কারণ তোরা কভু দেখে না কেন ছাড়লো ওরা খুদার বিধান দুনিয়া জুড়ে চলছে আজি আহাজারি চিৎকার আর পেরেশান কারণ তোরা কবু দেখে না কেন ছাড়লো ওরা খুদার বিধান কোরআনের পথে চলব সবে এই তো আমাদের আশা আমাদের ভালোবাসা পথে চল বসবে এই তো আমাদের আশা আমাদের ভালোবাসা ধরার বুকে চড়াবো আলো এই আশা মনে মুখে একই ভাষা ধরার বুকে চড়াবো আলো এই আশা মনে মুখে একই ভাষা তাই তো সবে আমাদেরও ভালোবাসা আমাদেরও ভালোবাসা তাই তো সবের আশা ভরসা আমাদেরও ভালোবাসা আমাদেরও ভালোবাসা সত্যের পথে মোরা ডাক সদা যতই না আসুক সামনে বাধা ভয় মোরা করি না এই জীবনের ছাড়ব না কখনো পথ পুরাণের সত্যের পথে মোরা ডাকব সদা যতই না আসুক সামনে বাধা ভয় মোরা করি না এই জীবনের ছাড়ব না কখনো পথ পুরাণের সময় এলে মোরা করব লড়াই এই তো সকলের আশা আমাদেরও ভালোবাসা সময় এলে মোরা করব লড়াই এই তো সকলের আশা আমাদেরও ভালোবাসা ধরার বুকে ছড়াবো আলো এই আশা মনে ও মুখে একই ভাষা ধরার বুকে ছড়াবো আলো এই আশা মনে ও মুখে একই ভাষা তাই তো সবের আশা ভরসা আমাদেরও ভালোবাসা আমাদেরও ভালোবাসা তাই তো সবের আশা ভরসা আমাদেরও ভালোবাসা আমাদেরও ভালোবাসা